ফির জিলানি জিলান নগরে আয় তোরা দেখে যা ফতে মার ঘরে এলো পীর জিলানি জিলান নগরে আয় তোরা দেখে যা ফতে মার ঘরে এ যে আল্লাহর অলে যেন ফুলের কলে এ যে আল্লাহর অলে জানাও ফুলের কলে মুখে কোরআনের বাণী ঝরে আজ ভরে গভরে এলো ফির জিলানি জিলান নগরে মায়ের পেটে কোরআন শিখে আসিল এই ধরা আয়রে তোরা দেখবি কারা পিয়ার চেহেরা পেটে কোরআন শিখে আসিল এই ধরা আইরে তোরা দেখবি কারা পিয়ার চেহারা কেমন খোদার কারিশমা আজ পেল ফাতেমা কেমন খোদার কারিশমা আজ পেল ফাতেমা রহমতের নূর ঝরে ঝরে পড়ে এলো ফির জিলানি জিলান নগরে সোনা ছেলে দুধ খেয়ে নাও বলছে ফতে মা ছেলে বলে মা জননে এখন খাবো না ও সোনা ছেলে দুধ খেয়ে নাও বলছে ফতে মা ছেলে বলে মা জননী এখন খাবো না কেন আমি রোজা রেখেছি খোদার হুকুম মেনেছি আমি রোজা রেখেছি খোদার হুকুম মেনেছি শুনে কথা মা ফতে মার যায় প্রাণ ভোরে এলো পীর জিলানি জিলান নগরে যারা হুরবালা করছে তারা খেলা কাতার দিয়ে ভোরের বেলা নিয়ে ফলের থালা ও ফেরে তারা হুরবালা করছে তারা খেলা কাতার দিয়ে ভোরের বেলা নিয়ে ফলের থালা বলে জান্নাতে ফল খাবে ফতে মারলাল বলে জান্নাতে ফল খাবে ফতে মারলাল থালা ভরে আনছি মোরা পিয়ার তরে এলো পীর জিলানি জিলান নগরে দয়েল কয়েল ময়নাটিয়া বসে খেজুর ডালে ও দয়েল কয়েল ময়নাটিয়া বসে খেজুর ডালে খেজুর পেড়ে আনছে উড়ে দেবে পিয়ার গালে বলে সুমধুর নাম আমার গৌসুল আজম বলে সুমধুর নাম আমার গৌসুল আজম নামাজ পড়ে পাঁচ কলে মার সেহরা পরে এলো পীর জিলানি জিলান নগরে শেষ ছন্দে আমার প্রিয় কবির নাম শুনুন খুশির জুয়ার বাগদাত নগরে এসেছে সেই জুয়ারে সবাই আজ ভেসে চলেছে ও খুশির জুয়ার বাগদাতে নগরে এসেছে সেই জুয়ারে সবাই আজ ভেসে চলেছে সেলিম বলে থাকতে যান আমি ছাড়ব না দামান সেলিম বলে থাকতে যান আমি ছাড়ব না দামান দামান ধরে তিয়ার দারে যাব মোরে এলো পীর জিলানি জিলান নগরে আয় তোরা দেখে যা ফতে মার ঘরে এলো পীর জিলানি জিলান নগরে আয় তোরা দেখে যা ফতে মার ঘরে এ যে আল্লাহর ওয়ালি যেন ফুলের কলি এ যে আল্লাহর ওয়ালি যেন ফুলের কলে মুখে কোরআনের বাণী ঝরে আজ ভরে গো ভরে এলো পীর জিলানি জিলান নগরে